করেছিলেন নিজের নবুয়াদকে প্রমাণিত করার জন্য আল্লাহ সুবহান নবীদেরকে যে বিশেষ অলৌকিক ঘটনাগুলো দান করেছিলেন এগুলোর নাম হচ্ছে মজেজা এক একজন নবীকে আল্লাহ রাব্বুল আলমিন এক একটা মোজেজা দান করেছিলেন হজরতে দাউদ আলাইহি সালাম একজন বিশিষ্ট নবী আল্লাহ সুবহান তাকে মোজেজা দান করেছিলেন তিনি যখন লোহা হাতে নিতেন মোমের মতো গলে যেত এবং তিনি প্রথম লৌহ বর্ম যুদ্ধের পোশাক তৈরি করেন হজরতে দাউদ আলাইহি সালাম যখন দুনিয়ার থেকে চলে গেলেন তার মোজেজাও দুনিয়ার থেকে চলে গেছে মোসা আলাইহি সালাতামকে আল্লাহ রাব্বুল আলমিন মোজেজা দান করেছিলেন অনেকগুলো নয়টা মোজেজা একটা ছিল বগলের নিচে হাত দিয়ে এরপরে বের করলে আলোকিত হয়ে যেত হাতে লাঠি বা রশি নিয়ে ছাড়লে পরে সাপ হয়ে যেত মৌসা আলহ সালাতামও যখন দুনিয়ার থেকে বিদায় নিলেন তার মোজেজাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে দুনিয়ার সমস্ত এহুদি একাত্র হয়ে যদি লাঠি বা রশি ছাড়ে একটা সাপও হবে না হজরত ইসা আলাইহ সালাতামকে আল্লাহ রাব্বুল আলমিন মোজেজা দান করেছিলেন পাখি যখন তিনি মাটি দিয়ে তৈরি করে বিসমিল্লা বলে ফু দিতেন উড়ে যেত আবার যখন জন্ম অন্ধ লোকের চোখে হাত বুলাতেন চোখ ভালো হয়ে যেত দুনিয়ার বর্তমান সমস্ত খ্রিস্টান যারা ঈসা আলাইহ সালামের বলে দাবি করে সব মিলেও যদি কোনো জন্ম অন্ধ লোকের চোখে হাত বুলায় চোখ ভালো হওয়া দূরের কথা আরো নষ্ট হবে ইউসুফ আলাইহ সালাতামকে আল্লাহ রাব্বুল আলমিন মোজেজা দান করেছিলেন তার সৌন্দর্য লিকুল্লে নবীন ফিল আনামে আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার বুকে দিন প্রচার করার জন্য এক একজন নবীকে এক একটা বিশেষ মোজেজা দান করেছিলেন ওয়াজুমলাতুহা যত নবীকে যত মোজেজা দান করেছিলেন সমস্ত মোজেজাগুলো একাত্র করে আমাদের নবীজিকে দান করা হয়েছে ধরে বলুন সুবাহান আল্লাহ হসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বয়দা দারি আছে খুবা হামাদারান তু তন্হাদারি ইউসুফের সৌন্দর্য আর মুসার সেই সাদা হাত ঈসা আলাইহিস সালামের জন্মকে অন্ধ জন্মান্ধকে ভালো করা সবগুলো মজেজা আমাদের নবীজিকে আল্লাহ রাব্বুল আলমিন একাত্র করে দান করেছেন হুসনে ইউসুফ পর হুসনে ইউসুফ পর ফেদা সারি জাহানি হ্যায় ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের কিছু মেয়ে লোকেরা হাত কেটে ফেলেছিল আর আমাদের নবীজির জন্য শুধু মেয়ে লোক নয় বড় বড় শিক্ষিত বিজ্ঞানী বড় বড় যুবকেরা তার গরদান পর্যন্ত আল্লাহ রাস্তায় কাটিয়ে দিয়েছেন আমাদের নবীজির সবচেয়ে বড় যে মৌজেজাগুলো এর মধ্যে একটা হচ্ছে কোরআন দুনিয়ার সব নবীরা দুনিয়ার থেকে চলে গেছেন মৌজেজাটাও চলে গেছে কিন্তু কোরআন এমন একটা মৌজেজা যেটা কেয়ামত পর্যন্ত বাকি থাকবে আজাই বহু কোরআনের নতুনত্ব কখনো শেষ হবে না ডক্টর মরিস বুকাইলি কোরআনুল করিমের গবেষণা শুরু করেছিল চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে কোরআনে বলা আছে লাফি বাফি দালিকাল কিতাবু এই কিতাবে কোনো সন্দেহ নেই উনি ভুল ধরার জন্য কোরআনুল করিমকে পড়তে আরম্ভ করলেন খ্রিস্টান ইংরেজি অনুবাদ পড়ল কিছুটা ভুল সে পেয়েও গেল পরক্ষণে চিন্তা করলো যে এটা অনুবাদকের ভুল হতে পারে কাজে এই ভুল ধরে আমি বোকা হয়ে যেতে পারে হয়তো কোরআনের ভাষা আমাকে জানতে হবে কোরআনুল করিমের ভাষা শিখল এবং খুব ভালো করেই শিখল এরপরে তিনি কোরআনুল করিমকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেন একবার দুবার কয়েকবার পড়লেন এরপরে তিনি মন্তব্য লিখেছেন আমি কোরআনুল করিমকে ভুল ধরার জন্য গবেষণা করা শুরু করেছিলাম কোরআনের ভুল বের করার জন্য আমি কোরআনুল করিমকে যতবার পড়াশোনা করেছি আমার সামনে ততবার নতুন নতুন তত্ত্ব এবং তথ্য বের হয়ে এসেছে আমি কোরআনুল করিমের ভুল ধরার জন্য পড়াশোনা শুরু করেছিলাম কোরআনুল করিমকে আমি যতবার পড়াশোনা করেছি যত পড়তে রয়েছি কোরআনের কোনো ভুল ধরা তো সুযোগ হয় নাই বরং কোরআন আমার জীবনের পদে পদে জীবনের অক্ষরে অক্ষরে জীবনের বাঁকে বাঁকে যতগুলো ভুল ছিল সমস্ত ভুলগুলো এক এক করে সংশোধন করে দিয়েছে জোরে বলুন সুবাহ আল্লাহ কোরআন একটা মৌজেজা এরপরে যে বিশেষ মৌজেজা আজকে আলোচ্য বিষয় যেটা রজব মাস আল্লাহ রসুল সাল আলিয়াল্লাম এই মাসেরই বিশুদ্ধ মত অনুযায়ী সাতাইশে রজব এর রাতে তিনি মেয়েরাজে গমন করেছিলেন আন্তর্জাতিক তারিখ হিসাবে আজকে সাতাইশে তারিখ যদিও বাংলাদেশ হিসাবে আগামীকালকে যাই হোক এই মেয়েরাজটাও আল্লাহ নবীর একটা বড় মৌজেসা কেয়ামত পর্যন্ত মানুষ যত বিজ্ঞানে আবিষ্কার করবে মানুষ চাঁদে যাবে মঙ্গলে যাবে যত জায়গা যাক না কেন কেউ যেন আল্লাহর নবীর চেয়ে উপরে যেতে না পারে সেজন্য আল্লাহ সুবাহ তার প্রিয় হাবিবকে দিয়ে এমন একটা সফর করালেন যেটা ঐতিহাসিক বৈজ্ঞানিক এবং দার্শনিক এবং একসাথে ধর্মের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জড়িত আছে এমন এক সফর করাইয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন তার হাবিবকে দিয়ে এটার নামই হচ্ছে ইসরা এবং মেহরাজ মেহরাজ আল্লাহ রসুল সাল্লামের মৌজেসা আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে অনেক সময় পরীক্ষা করেন আমরা মেয়েরাজের আলোচনার শেষে শিক্ষণীয় বিষয়গুলো যখন আলোচনা করব তখন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসবে এই জন্য আগেই বলবো যে মূল আলোচনা কিন্তু একেবারে শেষে আগে আমি ঘটনা বয়ন করব এরপরে ইনশাআল্লাহ মূল আলোচ্য বিষয় যেগুলো শিক্ষণীয় এগুলো পরে আসবে মেয়েরাজের কাহিনীটা আগে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ রাসুল সাল আলী ওসাল্লাম মক্কায় নবুয়াতের প্রাপ্তির পরে দাওয়াত দিতে শুরু করলেন মক্কার আবু জাহেল আবুল হাবরা মক্কার কুফারেরা বিভিন্নভাবে তাকে নির্যাতন এবং জ্বালাতন করতে শুরু করে কিন্তু আল্লাহ সুবাহ সাহায্য করার জন্য লোক তৈরি করে দিয়েছিলেন আল্লাহর নবী যখন সেই সাফা পাহাড়ে ঘোষণা করলেন ওহে মক্কার নেতারা লাউকুলতুম যদি একটা কথা বিশ্বাস করে একটা কথা মানতে পারো তামলিকুনা বিহাল আরব গোটা আরবের তোমরা মালিক হয়ে যাবে আজম অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে তোমাদের ধর্ম গ্রহণ করবে আবিল জিজিয়া অথবা জিজিয়া কর দিয়ে থাকবে মক্কার নেতারা খুশি আবু জাহেল খুশি আবুল আহাব খুশি একটা কথা মানলে গোটা দুনিয়ার নেতৃত্ব দেওয়া যাবে জলদি বলো সে কথা কি আল্লাহর রাসুল সাল্লাম সেদিন ঘোষণা করলেন ওহে মক্কার নেতারা ও দুনিয়ার সমস্ত মানুষরা কেমন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সমস্ত মানুষকে সম্বোধন করে বলছেন ইয়াহান্নাস ওহে লোক সকল সেই একটি কথা হচ্ছে ইলাহা ইল্লাল্লাহু তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই আল্লাহ ছাড়া আর কোন মাহবুদ নেই আল্লাহ ছাড়া আর কোনো হুকুম দেওয়ার মালিক নেই আল্লাহ ছাড়া কোনো বিধান দেওয়ার মালিক নেই আল্লাহ ছাড়া কোনো আইন দেওয়ার মালিক নেই জীবনের সব ক্ষেত্রে এক আল্লাহ ছাড়া কার আনুগত্য করা যাবে না এই কথাটা বলতে হবে তুফলে হন তাহলে তোমরা সব সফল কাম হয়ে যাবে ঘোষণা দেওয়া মাত্র মক্কার নেতারা খেপে গেল আবুল আহাব দাঁড়িয়ে বলল তাব্বাল্লাকা সাহের আলিয়ম তোমার গোটা জীবন ধ্বংস হোক আলেহাদা জামাতানা তুমি আমাদেরকে এজন্য জমা করেছ আমাদের সময় নষ্ট করেছ আল্লাহর নবীকে মারতে উদ্যত হল একটা মানুষ সেই মজলিসে এখন আর আল আমিনকে সাহায্য করার নেই এখন আর তাদের প্রিয় সেই বন্ধুকে সাহায্য করার কেউ নেই সব শত্রু হয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক ওয়া তাব্বা সে নিজেও ধ্বংস হোক সেই কাহিনী আপনারা শুনেছেন এরপরে আল্লাহর নবী যখন এই লাহার দাওয়াত ব্যাপকভাবে দিতে শুরু করলেন মক্কার নেতারা আবু তালেব আল্লাহ নবীর চাচার কাছে এসে হাজির হল আবু তালেব আল্লাহর নবীর সেই চাচা যেই চাচা আল্লাহর নবীকে লালন পালন করেছেন ইতিহাস জানেন প্রথমে হালিমায় সাদিয়ার কাছে এরপরে আল্লাহর নবীর দাদা আব্দুল মোত্তালেবের কাছে আব্দুল মোত্তালেবের মৃত্যুর পরে যে ব্যক্তি আল্লাহ রসুল সাল আলিয়াল্লামের সুখে দুঃখে এবং সর্বাবস্থায় সহযোগিতা করেছেন সেই ব্যক্তির নাম কি আবু তালেব আবু তালেবের কাছে গিয়ে হাজির হলো। তোমার ভাতিজাকে বারণ করো লাইলাহার দাওয়াত দিতে লাইলাহার মানি হচ্ছে আমাদের এই তিনশো দেব দেবী সম্পূর্ণ বাতিল হয়ে যাবে লাইলাহার মানি হচ্ছে আমাদের বাপদাদা যে সমস্ত ধর্ম পালন করেছে সব বাতিল হয়ে যাবে লাইলাহার মানি হচ্ছে আমাদের পূর্বপুরুষদের যত রকম কুসংস্কার সব বন্ধ হয়ে যাবে আজাল আলিহাতা ইলাহা সে কি সমস্ত আলেহাগুলোকে বাদ দিয়ে এক আল্লাহ কেন্দ্রিক করে দিল বোঝা গেল তারা বুঝতে পেরেছিল লাইলার অর্থটা কি বুঝে শুনেই বিরোধিতা করেছে আমাদের এই জাতির মতো না লাইলাহা পড়ে কিন্তু এরপরে কুফুরিও করে লাইলাহাও পড়ে আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করে লাইলাহাও পড়ে আল্লাহর বিধানকে অস্বীকার করে লাইলাহা ইল্লাল্লাবি পড়ে আবার আল্লাহর বিধানকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে তারপরে লাইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান আল্লাহ বললেন চোরের হাত কাটো এরা বলল এটা বর্বর আইন চলবে না আল্লাহ বললেন সুদ হারাম এরা বলে এটা ছাড়া ব্যাংক চলতে পারে না আল্লাহ বললেন জেনাবে বিচার করা হারাম ওরা বলল লাইসেন্স থাকলে বৈধ আল্লাহ বললেন জেনাবে বিচার করলে শাস্তি এইটা ওরা বলল ওই শাস্তি দেওয়া চলবে না আল্লাহ তালা বললেন জমির বন্টন সম্পদের বন্টন একরকম ওরা বলল নারীদেরকে ঠকিয়েছে এরপরেও দাবি করে লাইলাহা লাইলাহ ইল্লাল্লাহ পড়ে মক্কার কুফররা বুঝতে পারল লাইলাহার মানে হচ্ছে সমস্ত মানব রচিত আইন কানুন বাতিল হয়ে যাবে লাইলাহার মানে হচ্ছে সমস্ত গায়রুল্লাহর ইবাদত করা বন্ধ হয়ে যাবে লাইলাহার মানে হচ্ছে মক্কার থেকে তিনশো ষাট মূর্তি অপসারণ করতে হবে লাইলাহার মানে হচ্ছে লাত ও জামানাত আরো যত রকম দেবদেবী আছে সমস্ত দেবদেবী ভেঙ্গে চুরমার করতে হবে এটাই হচ্ছে লাইলাহার মূল অর্থ আবু তালেবের কাছে গিয়ে বলল আবু তালেব তোমার চাচা তোমার ভাতিজাকে বারণ করো সে কি চায় সে যদি চায় মক্কার সবচেয়ে বড় ধনী হওয়ার জন্য আমরা তাকে চাঁদা করে মক্কার সবচেয়ে বড় ধনী বানাবো সে যদি বড় ব্যবসায়ী হতে চায় আমরা চাঁদা করে তাকে মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী বানিয়ে দিব সে যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় মক্কার সবচেয়ে সুন্দরী যুবতী নারী তার কাছে বিয়ে দিয়ে দিব সে যদি নেতা হতে চায় তাহলে বলো মক্কার নেতৃত্বের রাজ তার মাথায় পরিধান করিয়ে দিব আর যদি সেটা না করে সে যদি লাইলাহার দাওয়াত বন্ধ না করে তাহলে জেনে রাখো আমরা কিন্তু তাকে কোনোভাবে ছাড়বো না তাকে ছাড় দিব না আবু তালেব ভয়াবহ পরিস্থিতি লক্ষ্য করল ভাতিজাকে গিয়ে বলল দেখেই তোমার মক্কার নেতারা হাজির তুমি খালি লাইলা ইল্লাহর দাওয়াত দেওয়াটা বন্ধ করো তুমি যা চাও সব পাবে আল্লাহর নবী কি জবাব দিলেন আল্লাহর নবী বললেন আবু তালেব ও আমার চাচা যান ওরা দুনিয়ার নেতৃত্ব নয় যদি গোটা দুনিয়ার নেতৃত্ব দেওয়ার পরে আসমানের সূর্য আমার এক হাতে তুলে দেয় আসমানের চন্দ্র আর এক হাতে তুলে দেয় আমি এক মুহূর্তের জন্য কালেমায় তৈবালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এই কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করতে পারি না এক মুহূর্তের জন্য বন্ধ করব না আল্লাহ সুবহান নবীকে দাওয়াত দেওয়ার দায়িত্ব দিলেন আবু তালেব বুঝতে পারল বিষয়টা কি হবে বনু হাসেম বনু মোত্তালেবের লোকদেরকে ডেকে জড়ো করল বলল দেখো অবস্থা খুব বেগতিক দেখা যাচ্ছে আমাদের ভাতিজা আমাদের বংশের নেতা আমাদের বংশের গৌরব তাকে কিন্তু ওরা আবু জাহেদের গোষ্ঠী একাত্র হয়ে আমাদেরকে শেষ করে দিবে ভাতিজাকে সাহায্য করতে হবে কে কে তৈরি আছো আবু তালেবের ডাকে বন হাসেম বন মুতালেবের সমস্ত মানুষ সাহায্য করার জন্য তৈরি হল শুধু একজন বাদ দিয়ে তার নাম কি আবু লাহাব এই আবু লাহাব আল্লাহ নবীর আপন চাচা আবু জাহেল না আবু জাহেলের বংশভিন্ন এরপরে আল্লাহর নবীকে আবু তালেব জানিয়ে দিল হে মোহাম্মদ সাল্লাহ তুমি তোমার কাজ চালিয়ে যাও অল্লাহি লাইয়াসিলু ইলাইকা বিজামিহিম হাত্তা ওয়াসাদা ফিত্তুরাবে দাফিনা ও আমার ভাতিজা আমি জানি তুমি যেই দিকে আমাকে আহ্বান করছ এটা সত্য ধর্ম এটার বিকল্প কিছুই নেই তুমি তোমার দিন দাওয়াতের কাজ চালিয়ে যাও দিনের দাওয়াত দিতে থাকো লাইলাহ ইল্লাল্লাহর দাওয়াত দিতে থাকো তাও হেদের আহ্বান করতে থাকো জেনে রাখো ওরা সব মিলে দুনিয়ার সমস্ত কুফার মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আবু তালেবের দেহের সঙ্গে দান বাকি থাকবে বলুন সুবাহান আল্লাহ কিন্তু আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই এই আবু তালেব আল্লাহর নবীর নবুয়া প্রাপ্তির নবম বৎসরে গিয়ে মারা গেল ওই বৎসরই আল্লাহর নবীর আর একজন সহধর্মিনী এবং সহকারিনী খাদিজা রাদি আল্লাহ আনহাও মারা গেলেন এই বছরটা আল্লাহ নবী খুব দুঃখের বছর হিসেবে ঘোষণা করলেন আল্লাহ সুবাহ তার নবীর অবস্থা লক্ষ্য করলেন নবী এখন অসহায় আবু তালেবের সাহারাও নেই স্ত্রী খাদিজার সাহায্য ছায়া উঠে গেছে আল্লাহ সুবাহ এজন্য নবীকে ডেকে সবচেয়ে আপন করে যে সফর করালেন সেই সফরের নাম হচ্ছে মেরাজ শুধু এ পর্যন্তই না নবী আপনাকে তো এই শুধু মক্কার কাজ না গোটা দুনিয়ার নেতৃত্ব আপনাকে দিতে হবে কাজ করতে হবে সেইখানে আপনি কি কাজ করবেন তার শিক্ষা দেওয়ার জন্য মেয়েরাজের সফর হয়েছিল ধরে বলেন সুবাহান আল্লাহ একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে বিষয়গুলো জানা দরকার আল্লাহ সুবাহ তার হাবিবকে মেয়েরাজ যেটিকে সেই সব বিষয়গুলো দান করেছেন জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল আলিয়াল্লাম মক্কাতে বিশেষ বিভিন্ন মত আছে কোন সনে এটা হয়েছিল কেউ বলছেন নবুয়াতের পঞ্চম বর্ষে কেউ ষষ্ঠে বর্ষে কেউ নবম বর্ষে কেউ দশম বর্ষে কেউ কেউ বলেছেন নবাদ প্রাপ্তির বারোতম বৎসরে যখন আল্লাহ নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন সেই বছরের শুরুর দিকে যেটাই হোক আল্লাহর নবী সাল আলী ওসাল্লাম উম্মে হানির ঘরে শুয়েছিলেন এ সময় দুইজন লোক আল্লাহর নবীর কাছে আসলো হাজরাতে জিব্রাইল আলাইহ সালাম আসলেন এবং সাথে মিকাইল ফেরেস্তাকে নিয়ে আসলেন দুজনে ধরে আল্লাহ রসুল সাল আলিয়াল্লামকে নিয়ে গেলেন বাইতুল্লাহ শরীফের সামনে জমজম কুয়ার কাছে আল্লাহর নবীর সিনাটাকে চিরে ফেললেন সিনা চাক করলেন অনেকে আবার এখানে প্রশ্ন করে যে নবীর সিনা চাক করতে হবে তাহলে বোঝা গেল আগে দোষের কিছু ছিল খারাপ কিছু ছিল বিষয়টা এরকম না আমাদের বিজ্ঞানীরা যখন মহাকাশ ভ্রমণে যায় তখন সেই মহাকাশের জন্য প্রযোজ্য তাদের পোশাক আদি খাবার ইত্যাদি সঙ্গে নিয়ে যায় প্রস্তুতি নেয় আল্লাহ সুবহান তার নবীকে পাঠিয়েছেন দুনিয়াতে দুনিয়ার জন্য উপযুক্ত করে এখন যখন দুনিয়ার থেকে আকাশের সফর করতে হবে তখন তার কিছু পরিবর্তন করা প্রয়োজন আছে সেজন্য আল্লাহ রসুল সাল আলিয়াল্লামকে বাইতুল্লার কাছে জমজমের সামনে নিয়ে যাওয়া হলো জমজম কুয়ার কাছে আল্লাহর রসুলকে নিয়ে যাওয়া হলো মা বাইনা আল্লাহর নবীর গলা থেকে শুরু করে আল্লাহর নবীর বুক পর্যন্ত চিরে ফেললো হাত্তা ফারাগামিন সদরিহি ওয়া জৌফিহি আল্লাহর নবীর সিনা এবং প্যাট থেকে কিছু বের করলো ফাগসালাহু মিন মায়ে জমজম বিয়াদিহি জিব্রাইল তার নিজের হাতে জমজমের পানি দ্বারা এটুকু ধুয়ে ফেললেন হাত্তা আনকা জাওফাহু সুম্মা উতিয়াবে তাসতিম মিন যাহাবিন ফিহি তাওরুম মিন যাহাবিন মাহসুবুন ঈমানাও ওয়া হিকমাতান এরপরে আল্লাহ নবীর কাছে একটা স্বর্ণের পেয়ালা আনা হল যেই পেয়ালার মধ্যে ইমান এবং হেকমত দ্বারা পরিপূর্ণ ছিল ইমান হেকমত তার মানে হচ্ছে মহাকাশ ভ্রমণের জন্য আল্লাহর উপরে যেরকম ইমান থাকা প্রয়োজন এবং যেরকম হেকমা থাকা প্রয়োজন এই সবগুলো দিয়ে আল্লাহর রসুলের সিনাটাকে পরিপূর্ণ করে দিলেন সুম্মা আতবাকাহু এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সিনাটা আবার আগের মতো করে দিলেন উম্মে হানির ঘরের থেকে যখন বের করে আনলেন তখনও রহস্যময়ভাবে বের করেছেন সাধারণত মানুষ বের হয় ঘরের দরজা দিয়ে আল্লাহর রসুলকে তারা নিয়ে আসলেন ঘরের ছাদ ভেঙে ইঙ্গিত করা ছিল মানুষ যেরকম নিয়মতান্ত্রিকভাবে দরজা দিয়ে বের হয় আমরা আপনাকে দরজা দিয়ে বের না করে ছাদ ভেঙ্গে বের করলাম এটা যেরকম আশ্চর্যজনক বিষয় এরকম ভাবে আরো সুন্দর অনেক অনেক সুন্দর কাহিনী ঘটবে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই ঘরের ছাদ ভেঙ্গে আবার পূর্বের মতো যেরকম আমরা জোড়া দিয়েছি হতে পারে আপনার সিনাটাকেও ফেরে চিরে তারপরে আবার আগের মতো জোড়া দেওয়া হবে জোরে বলেন সুবাহ আল্লাহ ওই সময় কি এখন বর্তমানে যে অপারেশন হচ্ছে কি যেন বলে ওপেন হার্ট সার্জারি এইটা তো ওই যুগে কল্পনাই করা যায় নাই প্রত্যেকটা হাদিসের কিতাবে তাফসিরি কিতাবে এটা বিস্তারিতভাবে আলোচনা করা আছে আল্লাহর নবীর সিনা চাক করলেন ফেরে ফেললেন বোঝা গেল ডাক্তারি বিদ্যার মূল সূত্র এখানে আছে মুক্তিরা যাবে এরপরে যেটা অপ্রয়োজনীয় এটা বের করা যাবে আল্লাহর নবীকে এরপরে নিয়ে রওনা হলেন এখান থেকে সফর শুরু হলো আল্লাহ নবী সফর শুরু করলেন যাবেন কিসে দুনিয়া দারুল আসবাব মেয়েরাজ রাতেই হয়েছিল কারণ আল্লাহ নবীর মেয়েরাজ হলো রাতে হিজরত হলো রাতে তাহাজ্জুর নামাজ রাতে আল্লাহ সুবাহ সবে কদর দিয়েছেন রাতে কোরআন নাজিল হলো রাতে সব গুরুত্বপূর্ণ কাজগুলো আল্লাহ বেলায় আঞ্জাম দিয়েছেন সবে আমদ পর দাহাদারে বাজা সবে আমদ পর দাহদারে বাজা সবে আমদ কারে সাজেশ কে বাজা হুয়া হুকুম রাইল কো ইউনে শেতাব বোরা কে এক জান্নাত সে কর ইন্তেখাব জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মেয়েরাজে নেওয়ার জন্য জিব্রাইল ফেরেস্তাকে বললেন তুমি দুনিয়ার কোনো বাহন নয় জান্নাতের থেকে একটা বোরাক নিয়ে যাও বোরাক মানি বারকুন থেকে বারকুন শব্দের অর্থ হচ্ছে বিজলি বিদ্যুৎ তার মানে হচ্ছে এটার গতি এত দ্রুত বরাক বারকুন থেকে বিদ্যুতের গতি আলোর গতি যত দ্রুত আল্লাহ সুবাহ এই বোরাকের গতি দিয়েছিলেন তার চেয়েও বেশি দূরত্বের জন্য তার নাম হচ্ছে বোরাক বোরাক সম্পর্কে আসছে <clears throat> এটা হচ্ছে ঘোড়ার চেয়ে একটু বড় গাধার চেয়ে একটু বড় আর ঘোড়ার চেয়ে একটু ছোট খচ্চরের মতো এরকম একটা প্রাণীর নাম হচ্ছে বোরাক আল্লাহ রসুলের সামনে আনা হলো বোরাকটা আল্লাহর নবী যখন সওয়ার হবেন একটু উল্টাপাল্টা করতে লাগছিল জিব্রাইল থাপ্পড় দিলেন বলেন তুমি কি জানো তোমার পিঠে এখন কে সওয়ার হচ্ছেন তোমার মতো এরকম আর আগে কোন ব্যক্তি তোমার পিঠে সওয়ার হয় নাই আর এই ব্যক্তির পরে তোমার পিঠে এরকম কোনো ব্যক্তি আর সফর হতে সওয়ার হতে পারবে না আল্লাহ সুবাহ যেই মহান ব্যক্তিকে সমস্ত মাফলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন এখন সেই ব্যক্তি তোমার পিঠে আরোহণ করবে এই কথা বলার পরে বোরাক ঠান্ডা হয়ে গেল এরপরে বোরাকে চড়ে আল্লাহর নবী সাল আলাইহি সামনে চলতে আরম্ভ করলেন বোরাকের গতি তো আমরা আগেই বলেছি হাদিসে বুঝাবার জন্য বলা হচ্ছে যে তার দৃষ্টির সীমা যে পর্যন্ত যায় এক এক কদমে বরাক সে পর্যন্ত সফর করতে এক এক কদমে সে পর্যন্ত চলে যায় এত দ্রুত বরাক চলতে আরম্ভ করলো এইভাবে চলতে চলতে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত আসলেন বাইতুল মোকাদ্দাসে আসার পরে এইখানে নবীদের সঙ্গে যে সাক্ষাৎ হয়েছিল কেউ কেউ বলেছেন এই যাওয়ার পথে আর কেউ বলেছেন ফেরার পথে বেশিরভাগ ওলামায় কেরামদের মত হচ্ছে যে এটা ফেরার পথে কারণ ওইখানে যদি সাক্ষাৎ আগেই হয়ে যায় তাহলে আসমানে আবার পরিচয়ের প্রয়োজন কি প্রত্যেক আসমানে পরিচয় হবে আল্লাহর নবী সাল্লাহ আলিয়াল্লাম এবারে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত আসলেন বাইতুল মোকাদ্দাসের যে ঘটনাগুলো আমরা একটু পরে বলবো আল্লাহ তারা বলছেন সুবাহ أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى সুবহানা আমরা এর ব্যাখ্যাগুলো একটু পরে করবো শেষের দিকে যে সুবহানা কেন বললেন আব্দিহি কেন বললেন সুবহান আব্দিহি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তার আব্দকে তার বান্দাকে আর রাতের বেলায় ভ্রমণ করালেন আসরা এসরা বলা হয় শেষ রাত্রে ভ্রমণ করাকে আসরা বি আব্দিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে লাইলান নাকেরা গ্রামার যারা জানেন রাতের কিছু অংশের মধ্যে এটা হয়েছিল মিনাল মাসজিদুল হারামি মাসজিদুল হারাম মক্কার মসজিদকে মাসজিদুল হারাম বলা হয় মাসজিদুল হারাম থেকে ইলাল মাসজিদুল আকসা মসজিদে আকসা পর্যন্ত যিনি ভ্রমণ করালেন আল্লাদি বারকনা হাওলাহু যেই মসজিদের চতুর্দিকে আমি বরকত রেখে দিয়েছি লেনুরিয়াহু মিন আয়াতিনা আমি তাকে আমার নিদর্শন দেখাবার জন্য আমার নিদর্শনগুলো তাকে প্রত্যক্ষ করাবার জন্য তারাই সবর করাচ্ছি ও আমার ভাইয়েরা সেই বাইতুল মোকাদ্দাস মসজিদ যে সম্পর্কে আল্লাহ বলছেন বারক না হাওলাহু সেই মসজিদ মেরাজের আলোচনা করতে গেলে দুঃখ লাগে মুসলমানদের দখলে না ইহুদিদের দখলে আল্লাদি বারক না হাওলাহু আল্লাহর নবী যেই মসজিদের থেকে মেরাজ শুরু করেছিলেন সেই মসজিদ পর্যন্ত মুসলমানদের দখলে নেই ইহুদিরা কবজা করে আছে আর মুসলিম জাতি মেয়েরাজ আসলে পরে শুধু মেয়েরাজের কাহিনী বলে শেষ করে যতক্ষণ পর্যন্ত বাইতুল মোকাদ্দাসকে মুক্ত করা যতক্ষণ পর্যন্ত বাইতুল মোকাদ্দাসকে হুদিদের দখল থেকে মুক্ত করা না যাবে অতক্ষণ পর্যন্ত মুসলিম জাতির মেয়েরাজের আলোচনা করা পূর্ণাঙ্গতা লাভ করতে পারে না আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ওখানে আল্লাহর রসুল গেলেন বাইতুল মোকাদ্দাস মসজিদে প্রবেশ করলেন সেই মসজিদে গিয়ে কেউ কেউ বলেছেন যে যাওয়ার সময় আল্লাহর নবীকে সমস্ত নবীরা এখানে আগমন করেছিলেন ইস্তেকবাল করার জন্য রাষ্ট্রীয় কোনো মেহমান যদি আসে তখন ওই রাষ্ট্রের সবাই গিয়ে যেমন তাকে ইস্তেকবাল করে আল্লাহর নবীকে স্বাগত জানাবার জন্য বাইতুল মোকাদ্দাসে সব নবীরা জড়ো হয়েছিলেন এটা অনেকের বক্তব্য আর কেউ কেউ বলেছেন এটা আসার পথে আমরা এই যাওয়ার পথেই যেহেতু আল্লাহর নবী বাইতুল মোকাদ্দাস মসজিদে প্রবেশ করেছেন আমরা সেখানে কি হয়েছিল আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম সেখানে প্রবেশ করার আগে জিব্রাহিল বোরাকটাকে বেঁধে ফেললেন বোরাক বান্দার কি প্রয়োজন দুনিয়া দারুল আসবাব এখানে বানতে হবে এটাই শিক্ষা দিলেন বোরাককে বেঁধে রাখলেন জিব্রাইল আঙ্গুল দিয়ে খোঁচা মেরে পাথর ছিদ্র করলেন এরপরে তার সঙ্গে বেঁধে রাখলেন আল্লাহর নবী সাল আলাইসাল্লাম বাইতুল মুকাদ্দাস মসজিদে প্রবেশ করলেন সেখানে আল্লাহর নবীর জন্য সমস্ত নবীদের রুহুগুলোকে একাত্র করা হয়েছিল সব নবীদেরকে জড়ো করা হল মোয়াজ মেহমানের সফর শুরু হবে বিভিন্ন আসমানে আবার তারা গিয়ে দাঁড়াবে এটা সৌজন্য সাক্ষাৎ সংক্ষিপ্ত পরিচয় এরপরে বিস্তারিত পরিচয় পরে হবে আর তাছাড়া এখানে আল্লাহর যে সান্নিধ্যে যাচ্ছেন এটার একটা আল্লাহর তো প্রশংসা করতে হয় মূলত এটা সেই মাহফিল এবারে বাইতুল মোকাদ্দাস মাস্তিদের ভিতরে সব নবীরা জড়ো হয়ে গেলেন আল্লাহ সুবহান নবীদের রুহগুলোকে জড়ো করলেন সুম্মালাকিয়া আর ওয়াহাল আম্বিয়ায় সমস্ত নবীদের রুহগুলোকে সেখানে একাত্র করা হলো রব্বিহিম সব নবীরা তাদের রবের প্রশংসা করলেন আল্লাহর হামদ করলেন এখন আপনাদেরকে আমি যে ওয়াজগুলো শোনাবো এগুলো সরাসরি বিভিন্ন নবীদের ওয়াজ আমি শুধু নকল করছি বাইতুল মোকাদ্দাস মসজিদে আল্লাহর নবী সাল সাল্লাম এবং সব নবীরা মিলে আল্লাহ তালার যে প্রশংসা করেছিলেন আপনারা এখন সেই বাইতুল মোকাদ্দাস মসজিদের সেই বয়ান শুনবেন আমি রেলি করছি আল্লাহ সুবাহ যেই নবীকে যেই সমস্ত নেয়ামত দান করেছিলেন সেগুলো উল্লেখ করে তারা প্রশংসা করছেন সুম্মা ইন্না দাউদ হজরতে ইব্রাহিম আলাইহ সালাম প্রথম দাঁড়িয়ে গেলেন প্রধান বক্তা বিশেষ বক্তা প্রধান বক্তা আর একজন তিনি শেষে বক্তব্য রাখবেন বিশেষ বক্তা হজরতে ইব্রাহিম আলাইহ সালাম দাঁড়িয়ে বক্তব্য শুরু করলেন فقال الحمد لله الذي ইত্তাখাদানি খলিলান ওয়া আতানি মুলকান আযীমান ওয়া জাআলানি উম্মাতান কানিতান ইউতাম্মু বি ওয়া আনকাযানি মিনান নারি ওয়া জাআলাহা আলাইয়া বারদান ওয়া সালামা সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি আমাকে খলিল বলে আখ্যায়িত করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ খলিল অন্তরঙ্গ বন্ধু একান্ত বন্ধু যিনি আমাকে ইত্তা খাজানি খলিলান খলিল হিসাবে আমাকে আখ্যায়িত করেছেন গ্রহণ করেছেন ও আতানি মুলকান আজিমান এবং যিনি আমাকে অনেক বড় রাজত্ব দান করেছিলেন ওয়াজালানি উম্মাতান কনেতান এবং যিনি আমাকে একাকে একটা উম্মাদ বলে আখ্যায়িত করেছেন কোরআনে বলা আছে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কনেতা এব্রাহিম একাই একটা উম্মা ছিল কনেতান একটা উম্মা ছিল জাতি ছিল এর কারণ কি ইব্রাহিম তো একটা ব্যক্তির নাম জাতি হলো কি করে বিষয়টা হচ্ছে যখন তিনি তাওহিদের দাওয়াত দেওয়া শুরু করলেন গোটা দুনিয়ার সমস্ত মানুষ ছিল একদিকে কুফুরির উপরে আর ইব্রাহিম আলাইহিস সালাম একা গোটা বিশ্বের সমস্ত তাওহিদবাদী কেমত পর্যন্ত যত মানুষ আসবে তাদের প্রতিনিধি হয়ে নমরুদের সামনে তাওহিদের আহ্বান করেছেন এজন্য আল্লাহ সুবাহান এক ইব্রাহিমকে উম্মা বলে আখ্যায়িত করেছেন জোরে বলুন সুবাহান আল্লাহ ইব্রাহিম একটা জাতি সেটাই উল্লেখ করেছেন ওয়াজালানি উম্মাতান কনেতান আমাকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মাতে কনেতা বলে বিনয়ী আল্লাহর সামনে আনুগত্যশীল উম্মা বলে জাতি বলে আখ্যায়িত করেছেন ইউতাম্মবি এবং আমার পরে কেমত পর্যন্ত তাও তাওহিদের অনুসারী করা হবে এক্ষেত্রে আমাকে ইমাম বানানো হবে ইউতাম্মবি ওয়ান কাজানি মিনান নারে এবং যিনি আমাকে আগুনের থেকে রক্ষা করেছেন কুফাররা আমাকে হত্যা করার জন্য জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করার জন্য আগুনে ছুড়ে মেরেছিল আল্লাহ আমার জন্য সে আগুনকে গুল বাগিচা করে দিয়েছিলেন কুলনায়া নারু কোনি আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও আরামদায়ক ঠান্ডা হয়ে যাও আল্লাহ আমার জন্য সে আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন আমাকে আগুন থেকে রক্ষা করেছিলেন এইভাবে আল্লাহ সুবাহ আমাকে জেনে আমদ দান করেছেন এজন্য আমি আল্লাহ তালার প্রশংসা পেশ করছি ইব্রাহিম রাস্তার ওয়াজ শেষ হয়ে গেল এবারে দ্বিতীয় বিশেষ মেহমান সুম্মা ইন্না মুসা আলাইহিসালাম আসনা আলা রব্বিহি এরপরে মুসা আলাইহিসালাম দাঁড়িয়ে গেলেন দ্বিতীয় বক্তা মুসা আলাইহিসালাম একজন বড় নবী অনেক কষ্ট করেছেন আল্লাহ সুবাহ এই বিশেষ মজলিসে মুসা আলাহিসাল্লামকে ওয়াজ করার সুযোগ দিলেন দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা শুরু করলেন ফকাল আলহামদুলিল্লাহ কাল্লামানি তকলিমা সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবাহানাহু তালার পেশ করছি যিনি আমার সঙ্গে সরাসরি কথা বলেছেন মুসা আলাহিসাল্লামের সঙ্গে আল্লাহ তালা সরাসরি কথা বলেছেন আলে ফেরাউনা এবং আমার মাধ্যমে ফেরাউনের বংশকে ধ্বংস করেছেন এবং আমার হাতে আমার মাধ্যমে বনি ইসরা মুক্ত করেছেন ওয়াজা আলামিন উম্মাতি এবং যিনি আমার উম্মতের মধ্য থেকে এমন একটা সম্প্রদায় বানিয়েছেন যারা সত্য কথা বলতো এবং সত্যের উপরে আমল করত এবং তারা ন্যায়ের উপরে চলত বনে একটা গ্রুপ হকের উপরে ছিল হাজরতে মুসা আলাই ইসলাম সংক্ষিপ্ত প্রশংসা করে সেটা আল্লাহ প্রশংসা হচ্ছে সুম্মা ইন্না দাউদ আলাইহিস সালাম আসনা আলা রাব্বিহি তিন নাম্বার বক্তা দাঁড়িয়ে গেলেন হজরতে দাউদ আলাইসালাম একজন বড় নবী ইঞ্জিল কিতাব যার উপরে নাজিল করা হয়েছিল জবুর কিতাব যার উপরে নাজিল করা হয়েছিল একজন বড় নবী তিনি আল্লাহর প্রশংসা করার জন্য দাঁড়িয়ে গেলেন ফকাল আলহামদুলিল্লাহ জালা আলহামদুলিল্লাহ জালালি মুলকা নাজিমা সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবাহান যিনি আমাকে একটা বড় বিশাল রাজত্ব দান করেছেন দাউদ আলাহিসাল্লাম ক্ষমতার মালিক ছিলেন রাজত্ব ছিল তার ও আল্লাহ মানি আজাবুর এবং যিনি আমাকে জবুর শিক্ষা দান করেছেন ও আলান আলী আল হাদিদ এবং যিনি আমার জন্য লোহাকে নরম করে দিয়েছিলেন লোহার মাধ্যমে আমি যে কোনো অস্ত্র যে কোনো পোশাক তৈরি করতে পারতাম জিবালা এবং আমার জন্য পাহাড়গুলোকে আমার অনুগত করে দিয়েছিল ইউসাববেহনা যে পাহাড়গুলো আল্লাহ সুবাহ তসবি পাঠ করত অতইরা এবং সমস্ত পাখিগুলোকে আমার অধীনস্থ করে দিয়েছিল ও আতানিয়াল হেকমাতা এবং যিনি আমাকে হেকমা দান করেছিলেন অফাসলাল খেতাবে এবং এমন কথা শিক্ষা দিয়েছিলেন যেই কথাগুলো কথা হবে অল্প অর্থ হবে অনেক বেশি ফাস্তাল খেতাব সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেওয়ার মতো আল্লাহ তালা আমাকে বাক শক্তি দান করেছিলেন ফাস্তুল খেতাব দান করেছিলেন ও শেষ হয়ে গেল এবারে চার নাম্বার বক্তা হজরতে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন ফাকামা সুলাইমান আলাইহিস সালাম فأثنى على ربه فقال الحمد لله الذي سخر لي الرياح وسخر لي الشياطين হজরতে সুলাইমান আলাইহি সালাম আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা করা শুরু করেন এই বলে আলহামদুলিল্লাহ সাখর আলিয়ার রিয়াহা সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি বাতাসকে আমার অধীনস্থ করে দিয়েছেন তখতে চলতেন বাতাসকে বলতেন এদিকে চলো সেদিক চলতো ওদিকে চলো ওদিক চলতো যেই দিকে নির্দেশ করতেন সেদিকে বাতাস চলতো সাখারা লিয়ার রিয়াহা যিনি বাতাসকে আমার জনস্থ করে দিয়েছেন এবং সমস্ত শয়তানগুলোকে আমার অধীনস্থ করে দিয়েছিলেন শয়তান মানে জিন জিন শয়তান এই সবগুলো আল্লাহ তালা সোলাইমানের অধীনস্থ করে দিয়েছিলেন وسخر لي الشياطين يعملون ما لي ما شئت من محاريب وتماثيل وجفان كالجواب তারা আমার জন্য আমার হুকুমে যে কোনো বিল্ডিং যে কোনো ধরনের যা কিছু তৈরি করতে বলি সব তৈরি করে অকুদুরিন রাসিয়াতিন বড় বড় ডেকচি তৈরি করতে বললে ডেক তৈরি করে দেয় ও আল্লাহ মানি মানতে কাত্তাইরে এবং যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাখির ভাষা বুঝার তৌফিক দান করেছেন ফাজলা এবং সবকিছু আমার যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি দান করেছেন ওয়াসাখার আলী জুনুদ সয়াতিন ওয়াল ইংসিওয়াত তৈরি এবং যে আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত জিন মানব এবং সমস্ত পশু পক্ষীগুলো আমার অধীনস্থ করে দিয়েছেন অফাদ্দালানি আলা কাসির মিন ইবাদিহিল মুমিনিন এবং যে আল্লাহ সুবাহান তার অনেক মবিন বান্দার উপরে আমাকে প্রাধান্য দান করেছেন ও আতানি মুলকান আজিমান এবং যে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে এমন রাজত্ব এমন ক্ষমতা দান করেছেন বাদি যা আমার পরে কারো পক্ষে এত বড় শাসন এত বড় ক্ষমতা অর্জন করা সম্ভব নয় ওয়াজাল আলী মুলকান মুলকি মুলকান তৈবান লাইসাফি হেসাব আমাকে আল্লাহ তালা এমন বড় শাসন ক্ষমতা দান করলেন যেখানে হিসাব কিতাবের কোনো প্রয়োজন নাই হাজরতে সোলাইমান আলাই ইসলামের ওয়াজ শেষ হয়ে গেল এবারে আর একজন বক্তা দাঁড়িয়ে গেলেন সুম্মা ইন্না ঈসা আলাইহিসসালাম আসনা আলা রাব্বিহি ঈসা ইনজিল কিতাব যার উপরে নাজিল হলো দাঁড়িয়ে গেলেন তিনি আল্লাহর প্রশংসা করা শুরু করলেন ফাকালা আলহামদুলিল্লাহিল্লাযী সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের যিনি আমাকে তার কালিমা কুন হয়ে যাও এ দিয়ে সৃষ্টি করেছেন ওয়াজালা মাসালি কামাসালি আদম আমাকে আদমের মতো সৃষ্টি করেছেন আদমকে বিনা বাপে বিনা মায়ে সৃষ্টি করেছেন আর আমাকে বিনা বাপে সৃষ্টি করে দিয়েছেন ওয়াজালা মাসালি আদম তুরাবিন আদমকে আল্লাহ রাব্বুর আলামিন মাটি দিয়ে সৃষ্টি করে তারপরে বলেছিলেন কুন তুমি হয়ে যাও ফাইয়া কুন হয়ে গেল আমাকে আল্লাহ তারা সেভাবে সৃষ্টি করেছেন ও আল্লামানি আল কিতাব আওয়াল হেকমা তাওয়াত তাওরা তাওয়াল ইঞ্জিলা আর আমাকে আল্লাহ তারা কিতাব হেকমা তাওরাত ইঞ্জিলের সমস্ত এলেম দান করেছেন ওয়াজালানি আখলুকু মিনাত্তিনে কাহাই আতি তৈরে আমাকে আল্লাহ তারা এই ক্ষমতা দান করেছিলেন যে আমি মাটি দিয়ে পাখির মতো একটা বস্তু তৈরি করতাম ফান ফিহি অতপর তার মধ্যে ফু দিতাম ফায়াকুন তৈরাম বিজনিল্লাহি আর এতে আল্লাহর হুকুম এটা পাখি হয়ে উড়ে যেত ওয়াজালানি উবরিউল আকমাহওয়াল আবরাসা আল্লাহ তারা আমাকে আরেকটা একটা মৌজেজা দান করেছিলেন আমি জন্ম অন্ধ লোকের চোখে হাত বুলালে চোখ ভালো হয়ে যেত আবরস কুষ্ঠ রোগীর গায়ে যদি আমি হাত বুলাতাম কুষ্ঠ রোগী সম্পূর্ণরূপে একসাথে ভালো হয়ে যেত ওয়া ওহিল মাউতাবিজনিল্লাহি আর আমি আল্লাহর হুকুমে মৃত্যু ব্যক্তিকে কুম্ভিজ নিল্লা বলে জীবিত করতে পারতাম অতহারানি ওরাফানি আর যে আল্লাহ রব্বুর আলমিন আমাকে শত্রুদের কবল থেকে উঠে নিয়ে আসলেন অতহারানি আমাকে পবিত্র করেছেন ও আজানি আমাকে মুক্ত রেখেছেন ও উম্মি এবং আমার মাকে মুক্ত রেখেছেন মিনার শৈতানুর রাজিম শয়তানের থেকে হাদিসে বলা হয়েছে দুনিয়াতে যখন প্রথম সন্তান ভূমিষ্ঠ হয় তখন শয়তান গিয়ে খোঁচা মারে আমি তোর সঙ্গে আছি বন্ধুত্ব করার চেষ্টা করে এবং সে কারণে ওই যে বাচ্চারা কান্না করে ওয়া ওয়া করে কান্না করে ওয়াই ওয়াই মানে হালাক খালা শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছি শুধুমাত্র ঈসা সালামকে এবং তার মা মারিয়মকে শয়তান এই খোঁজা মারতে পারে নাই জোরে বলুন সুবাহান আল্লাহ আমাদের নবীজি তিনি এর থেকে ব্যতিক্রম এর থেকে সম্পূর্ণ ঊর্ধ্বে সেটা উল্লেখ করলেন অত হারানি উম্মি মিনা রাজিম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমার মাকে বিতাড়িত শয়তানের ধোকা থেকে মুক্ত রেখেছেন ফালাম ইয়াকুল্লি আলাইনা সাবিল আমাদের উপরে শয়তানের কোনো ক্ষমতা ছিল না সব বক্তাদের বক্তব্য শেষ হয়ে গেল এবারে প্রধান বক্তা যেই বক্তার কারণে আজকের এই মাহফিলের আঞ্জাম করা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে প্রধান বক্তা প্রধান মেহমান যার জন্য রাত্রকে সাজানো হয়েছে তিনি দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা আরম্ভ করেন ফাকালা ওয়াকুল্লুকুম আসনা আলা তোমরা সকলেই তোমার রবের প্রশংসা করেছ ওয়াইন্নি মুসনিন আলা রাব্বি আর আমিও আমার রবের প্রশংসা পেশ করছি ফাকালা আলহামদুলিল্লাহ আলামিন সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের যিনি আমাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমাত স্বরূপ প্রেরণ করেছেন জোরে বলুন সুবাহান আল্লাহ বিশ্ববাসীর জন্য রহমাত মানুষের জন্য গরু ছাগলের জন্য পশুপক্ষের জন্য কীট পতঙ্গের জন্য গাছগাছালের জন্য সমস্ত প্রাণীর জন্য সমস্ত মখলুকাতের জন্য বিশ্ববাসীর জন্য যিনি আমাকে রাহমাতুল্লিল আলমিন আখ্যায়িত করেছেন তার হাম করছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন হে নবী আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে সৃষ্টি করেছি আর আমাকে গোটা বিশ্ববাসীর জন্য জান্নাতের সুসংবাদদাতা বাসির আর জাহান নাম থেকে সাবধানকারী নাজির হিসাবে ঘোষণা করেছেন হে নবী আপনাকে আমি বশির এবং নাজির করে সৃষ্টি করেছি কোরআনে বলা হয়েছে এবং যে আল্লাহ রব্বুল আলমিন আমার উপরে ফোরকান নাজির করেছেন ফোরকান কোরআনের আর নাম ফোরকান মানে হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে যে আলাদা করে দেয় তার নাম কি সত্যকে আলাদা করে দেয় মিথ্যাকে আলাদা করে দেয় কোরআনুল করিম যদি মানুষ বুঝতো পড়ত তাহলে এই গুমরাহির মধ্যে আর লিপ্ত হয় না কারণ কোরআনের নামই হচ্ছে আল ফোরকান কোরআন নাম কি আল ফোরকান ওবাইনাল হক আল বাতিল যেই কিতাব সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় সত্যকে মিথ্যার থেকে আলাদা করে দেয় কত্তাবাইয়ানার রুশদুমিনাল গাইয়ে সমস্ত গুমরাহির থেকে ভ্রষ্টতা থেকে সত্যকে আলাদা করে দেয় যে কিতাব তার নাম কি আল ফুরকান কোরআনের এক নাম ওয়াজালানি আল ফুরকান আনজালা আলাইয়া আল ফুরকানা ফিহি লিকুল্লি শাইইন যে কিতাবের মধ্যে সব কিছুর বয়ান রয়েছে ওয়াজালা উম্মতি উম্মাতিন উখরিজাত আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতকে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত বলে আখ্যায়িত করেছেন শ্রেষ্ঠ উম্মত ওখরেজাত নাস যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে মানুষকে তারা সৎ কাজ আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এক আল্লাহর গোলামির দিকে ডাকবে এই কাজ করবে এই জন্য খৈরুল উমাম এই জন্য কি খায়রুল উমাম সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ জাতি এবং আমার উম্মতকে সর্বশেষে প্রেরণ করা হয়েছে এবং কেয়ামতের মাঠে এবং জান্নাতে তাদেরকে সর্বপ্রথম উঠানো হবে পেশ করা হবে জোরে বলুন সুবাহান আল্লাহ ওয়াসারা হালি সদরি আর যে আল্লাহ রাব্বুল আলমিন আমার সিনাকে উন্মুক্ত করে দিয়েছেন খুলে দিয়েছেন আর আমার মধ্য থেকে সমস্ত দুর্বলতা সমস্ত অপ্রয়োজনীয় সমস্ত কলুষতাকে দূর করে দিয়েছেন ওরাফা আলী দিক্রি এবং আমার মর্যাদাকে সর্বোচ্চ স্থান দান করেছেন আমার আলোচনাকে সর্বোচ্চ স্থান দান করেছেন কেমত পর্যন্ত আল্লাহর নবীর আলোচনা চলবে তার নাম উচ্চারণ করা হবে ওরাফা আলী দিক্রি ওয়া এবং যে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে সৃষ্টির সূচনায় সৃষ্টি করেছেন আবার সৃষ্টির শেষে প্রেরণ করেছেন এটা নবীদের কিনে আল্লাহ তালা আরেকটা মাহফিল করেছিলেন সেটা বলছেন আল্লাহ তারা দুনিয়াতে নবীদেরকে পাঠাবার আগে আরেকটা মাহফিল করেছিলেন وَإِذْ আখাদাল্লাহু اللَّهُ مِيثَاقَ লামা لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রসুলদেরকে একাত্র করে দুনিয়ায় পাঠাবার আগে রুহু জগতে একটা মাহফিল করেছিলেন সেই মাহফিলে তিনি বলেছিলেন কোরআনে আসছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রসুলদেরকে একাত্র করে তাদের থেকে একটা অঙ্গীকার আদায় করলেন আমি তোমাদেরকে কিতাব দান করব হেকমা দান করব নবুয়াদ দান করব রে সালাদ দান করব কিন্তু শর্ত হচ্ছে সুম্মা যা আকুম রসুল মুসাদ্দেকুল্লিমা মা আকুম তোমাদের পরে আর একজন রসুল দুনিয়াতে আগমন করবেন তোমাদের পরে মুসাদ্দেকুল্লিমা মা আকুম তিনি তোমাদের কিতাবকে সত্যায়ন করবেন সত্য বলে স্বীকৃতি দিবেন সত্য বলে স্বীকৃতি দিবেন সেই রসুল যখন তোমাদের মাঝে আসবেন ও নবীদের দল ওহে রসুলের দল শুনে রেখো সেই নবী যখন তোমাদের মাঝে আগমন করবেন তোমাদের কাজ হচ্ছে সেই নবীর প্রতি ইমান আনা এবং তাকে সাহায্য করা জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ তারা এই কথা বলে বলেন আকরার তুম মেনে নিচ্ছ সব নবীরা বললেন পালু আকরার না আমরা মেনে নিচ্ছি আমরা স্বীকার করছি স্বীকৃতি দিচ্ছি আল্লাহ তালা বলছেন কালা ফাশাহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন তোমরা সাক্ষী থাকো আমিও তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে রইলাম জোরে বলুন সুবহানাল্লাহ সেই কথার দিকে ইঙ্গিত করলেন সেই ছিল সূচনা আজকে হলো আরেক পূর্ণতা ওয়া জালানি ফাতিহান ওয়া খাতেমা আল্লাহর নবীর বক্তব্য শেষ হয়ে গেল এরপরে ইব্রাহিম আলাইসালাম দাঁড়িয়ে বললেন স্পিকার فقال إبراهيم عليه السلام بهذا فضلكم محمد صلى الله عليه وسلم ও নবীরা তোমরা সকলেই বক্তব্য দিয়েছ আর এর মধ্যে প্রধান বক্তা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হলো তিনি সর্বশ্রেষ্ঠ নবী জোরে বলুন সুবহান আল্লাহ মেয়েরাজের প্রাককালে মাহফিল হয়ে গেল এবারে নবীরা যার যার মতো জায়গায় দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলমিন যাওয়ার ব্যবস্থা করলেন সামনে চলতে হবে বোরাক বাধা আছে এখান থেকে আর বোরাক নয় এইখান থেকে মূলত যে সফরটা হচ্ছে এইটার নাম হলো মেয়েরাজ মেয়েরাজ মানে হচ্ছে ছিরি সিঁড়ি আরজ অরুজ মানে হচ্ছে উপরে চড়া আর মেয়েরাজ মানে হচ্ছে উপরে চড়ার যন্ত্র এজন্য আরবিতে আধুনিক আরবিতে মেসাদ বলে ওই যে এক্সেলেটার বলেন বা ওই যে কি বলে ওটাকে লিফট এটাকে আরবিতে বলে মেসাদ আর বহু বচন মাসাঈদ আর এটার মূল আরবি হচ্ছে মেয়ারাজ উপরে চড়ার যন্ত্র অরুজ যা দিয়ে উপরে চড়া যায় এই জন্য মেয়ারাজ মানে হচ্ছে উপরে চড়ার যন্ত্র এই যন্ত্রটা কেমন ছিল আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বর্ণনা দিয়েছেন মেয়ারাজ হচ্ছে ধাপ বিশিষ্ট সিঁড়ির মতো একটা বস্তু এটাকে আমরা এক্সোলেটার দিয়ে তুলনা করতে পারি কারেন্টের সিঁড়ি মানুষ দাঁড়িয়ে থাকে সিঁড়ি উঠতে থাকে এইভাবে উঠেছে আল্লাহ রাসুল সাল নিয়ে এবারে সফরের সঙ্গী কে জিব্রাইল জিব্রাইল আলাইহ সালাম চলছেন আল্লাহর নবীর সঙ্গে জিব্রাইল আছেন প্রথম আকাশ আকাশ কয়টা কোরআনে বলা আছে মানুষেরা এখন বিজ্ঞানীরা একদল আছেন যারা আকাশ বলতে কিছু নেই মহাশূন্য এরকম বলে থাকেন বিজ্ঞানীরা যত বিজ্ঞান আবিষ্কার করছেন আস্তে আস্তে বিজ্ঞানের আবিষ্কার যত হচ্ছে কোরআনের সামনে তত নত হয়ে আসছে আমি এটা অনেক সময় বলে থাকি যে গাছে বিভিন্ন ফল হয় মূল্যবান ফলগুলো যত পাকে তত তার ওজন বাড়ে ডালগুলো নিচের দিকে ঝুঁকে যায় আর তুলা গাছের ফল যত পাকে তত হালকা হয় শেষ পর্যন্ত কি হয় ফেটে যায় উড়ে যায় ঠিক তেমনি ভাবে যারা সত্যিকার অর্থে বিজ্ঞানী তারা কোরআনের গবেষণা যত করে বিজ্ঞানের গবেষণা যত করে কোরআনের সঙ্গে তারা নত হয়ে চলে আসে আর যারা তুলার মতো বিজ্ঞানী এরা এক এক সময় এক একটা মত দেয় শেষ পর্যন্ত তুলার মতো উড়ে যায় দুনিয়াতে অস্তিত্ব থাকে না আল্লাহ সুবহান কোরআনে তথ্য দিয়েছেন সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরা আর রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করা অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন সকলে নিজ নিজ কক্ষ পথে চলমান একদল বিজ্ঞানী বলেছিল না কোরআন এই তথ্য ভুল সূর্য ঘুরে না পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে এখন বর্তমান বিজ্ঞানীরা বলেন যে না এটা ঠিক না বরং পৃথিবীও ঘুরে সূর্য ঘুরে আর আমরা যেহেতু পৃথিবীতে আমরাও ঘুরি আল্লাহ তালা বলছিল কুল্লুন ফি ফালাকি সবগুলো নিজ নিজ কক্ষপথে চলে এমনি ভাবে কোরআনের আসমান জমিনের সৃষ্টি নিয়ে মানুষের সৃষ্টি নিয়ে সবগুলো নিয়ে কথা বলেছে আসমান আছে তবে আসমান কত দূর আল্লাহর হাবিব ফরমান এই পৃথিবীর থেকে প্রথম আসমান পর্যন্ত যে সময়টা তা হলো পাঁচশো বছরের রাস্তা কিসের রাস্তা এই পাঁচশো বছর কিসের পাঁচশো বছর আমরা বোরাক দিয়ে বুঝতে পারি বিদ্যুতের আলো তাহলে দেখা যায় যে আলোর গতি এক সেকেন্ডে কত সময় কত মাইল এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তাহলে আপনি যদি এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যান পাঁচশো বছরে কত দূর যেতে পারবেন এখন চাঁদে গেল মানুষ আর চাঁদে গিয়ে বলো কই হিন্দুরা যাকে বলে ভগবান খ্রিস্টান যাকে বলে ঈশ্বর মুসলিম যাকে বলে আল্লাহ তার দেখা তো পেলাম না তুমি কতদূর গিয়েছ এক লোক বউর সাথে রাগ করে বিবির সাথে রাগ করে ঘর থেকে বের হয়ে গেছে বারান্দায় গিয়ে শুয়ে আছে এখন বলে রাত্রে ছিলাম কোথায় এখন আছি কোথায় বউ বলল থাক থাক আর যাওয়া লাগবে না ঘরে আসো তুমি রাত্রে ছিলে কোথায় এখন আছো কোথায় তো এরকম এই হিসাবে আপনি চাঁদ পর্যন্ত গেলেন কত সময় এটা কতটুকু দূরত্বের এক দুই মিনিটের সময় দুই মিনিটের রাস্তা আল্লাহ সুবাহ কোরআনে বলেছেন সুরায় মুলুক তিন নম্বর সুরায় মুলুকের সাতাশ সাতষট্টি নম্বর হাতে বলা আছে যে আল্লাহ রাব্বুল আলমিন সাতটা আসমানকে সৃষ্টি করেছেন যিনি সাত আসমানকে সাতটা স্তরে সৃষ্টি করেছেন আরাকায়াত সুরায় নাবার আটাত্তর নম্বর আয়াত আমি তোমাদের উপরে সাতটা শক্ত আসমান তৈরি করেছি সুরা নুহের ভিতরে বলা হয়েছে একাত্তর নম্বর আয়াত আলম তারা মানুষ কি লক্ষ্য করছে না কিভাবে আল্লাহ সুবহানাহু সাতটা আসমানকে সাতটা স্তরে তৈরি করেছেন বোঝা গেল সাত আসমান আছে এখন তুমি যে আসমান দেখতে পাও না তোমার আসমান দেখার গতি কতটুকু তুমি যে পৃথিবীতে বসবাস করছো এই পৃথিবী সম্পর্কেও তোমার কোনো ধারণ নেই পৃথিবীটা কত বড় সেই পৃথিবীর মধ্যে পৃথিবীটা আবার কি এটা পরিমাণ কি সূর্যের চেয়ে বড় এর চেয়ে সৌরজগৎ আরো বড় এরকম ভাবে আপনার কত কিছু তারপরে আপনি যেখানে বসবাস করছেন এই আল্লাহর মহা সৃষ্টির তুলনায় এটা কতটুকু জায়গায় আমরা আছি জন্য কোরআনের যে তথ্য আমরা দেখি কোরআন বলছে আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা তারা কি লক্ষ্য করছে না কিভাবে আল্লাহ রাব্বুল আলমিন সাতটা আসমানকে তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলমিন তার নবীকে সাত আসমান ভ্রমণ করাবেন যাতে করে কেয়ামত পর্যন্ত কোন বিজ্ঞানী বলতে না পারে আমরা যে পর্যন্ত গিয়েছি নবীও পর্যন্ত যেতে পারেন নাই প্রথম আসমান পর্যন্ত চলল পাঁচশো বছরের রাস্তা অতিক্রম হয়ে গেল প্রথম আসমানটা কিসের তৈরি এ সম্পর্কে কোন কোনো তাফসির পাওয়া যায় যদিও বিশুদ্ধ রাওয়াত না এগুলো প্রথম আকাশটাকে আল্লাহ রাব্বুল আলমিন তৈরি করেছেন কাচের দ্বারা মিনজু যা জাতিন বাইদা স্বচ্ছ গ্লাস এবং স্বচ্ছ কাচের দ্বারা তৈরি আল্লাহ রব্বুল আলামিন এই প্রথম আসমানটাকে আবার তৈরি করেছেন প্রথম আসমানটা মোটা এবং পুরো হলো আবার পাঁচশো বছরের রাস্তা জুড়ে বলুন সুবাহান আল্লাহ জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যত দূরত্ব প্রথম আসমানের ঘনত্ব এবং প্রথম আসমানের মোটা এবং পুরত্ব হলো আবার পাঁচশো বছরের রাস্তা প্রথম আসমান পর্যন্ত গেলেন এবারে জিব্রাইল বললেন দরজা খোলার জন্য বললেন দরজা খুলতে হবে বোঝা গেল নবীর জন্য দরজা খোলার প্রয়োজন হচ্ছে দরজা খোলার জন্য বলা হলো আসমানের দায়িত্বে যিনি দায়িত্বে আছেন তিনি বললেন মান কে তুমি বলল জিব্রাহল অমান মা আকা তোমার সঙ্গে কে আছে বলেন আমার সঙ্গে মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম আছে বলো তাকে কি ডাকা হয়েছে বলে হ্যাঁ তাকে ডাকা হয়েছে এরপরে দরজা খোলা হলো আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম প্রথম আসমানে চলে গেলেন প্রথম আসমানে গিয়ে আদম হিসালামকে দেখতে পেলেন আলাই হিসালাম তাকে পরিচয় করে দিলেন যে হাদা আবু কা আদম এ হচ্ছে আপনার আদি পিতা আদম ফাসাল্লিম আলাইহি আপনি তাকে সালাম করুন আদমের ডান দিকে একটা দরজা বাম দিকে আর একটা দরজা ডান দিকের দরজায় যখন নজর করেন আদমের চেহারাটা উজ্জ্বল হয়ে যায় খুশি হয়ে যায় বাম দিকের দরজার দিকে যখন তাকান চেহারাটা মলিন হয়ে যায় আল্লাহ নবী প্রশ্ন করলেন যে ভাই জিব্রাইল এই লোকটাকে তার অবস্থা কেন জিব্রাইল বললেন ফাসাল্লিম আলাইহাদ আবু আদম ইনি হচ্ছেন আপনার আদি পিতা আদম ডান দিকের যে দরজা এটা হচ্ছে জান্নাতের দরজা আদম সন্তানদের থেকে যারা জান্নাতে যাবে তাদের জন্যই জান্নাত তৈরি করা হয়েছে ওখানে রুহুগুলো আছে বাম দিকের যে দরজা দেখা যাচ্ছে এটা হলো জাহান নামের দরজা কেমত পর্যন্ত আদমের যেই সমস্ত সন্তানরা জাহান নামে যাবে তাদের সুরাতে মেসালিগুলো আপনাকে দেখানো হচ্ছে তারা এখানে আছে আদম যখন ডান দিকে তাকায় তখন খুশি হয়ে যায় বাম দিকে যখন তাকায় তখন তার চেহারাটা মলিন হয়ে যায় আদম আলাইহ সালামকে সালাম করা হলো আদম আলাইহিস সালাতু সালাম সালামের জবাব দিলেন মারহাবান বিন নবী সালিহে ওয়াল ইবনে সালিহে আমার ন্যাক সন্তান এবং ন্যাক নবীকে আমি স্বাগত জানাচ্ছি এবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমান থেকে আবার সামনে চলতে শুরু করলেন প্রথম আকাশ থেকে দ্বিতীয় আসমান পর্যন্তের দূরত্ব হল আবার পাঁচশো বছরের রাস্তা পাঁচশো বছরের রাস্তা অতিক্রম করে যখন দ্বিতীয় আসমানে গোপনীত হলেন দ্বিতীয় আসমানে আবার দরজা খোলার জন্য জিব্রাইল অনুমতি চাইলেন জিব্রাইলকে জিজ্ঞেস করলো কে তুমি বলা হচ্ছে জিব্রাইল তোমার সঙ্গে কে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে ডাকা হয়েছে কি বলে হ্যাঁ ডাকা হয়েছে এরপরে দরজা খোলা হলো দ্বিতীয় আসমানটাকে আল্লাহ সুবাহ তৈরি করেছেন মিন হাদিদাতিন পিওর লোহা দ্বারা লোহা দ্বারা তৈরি আল্লাহর নবী এই দ্বিতীয় আসমানটাকে ভেদ করলেন দ্বিতীয় আসমানের ঘনত্ব এবং দ্বিতীয় আসমানটা মোটা এবং পুরো হলো আবার পাঁচশো বছরের রাস্তা পাঁচশো বছরের রাস্তা অতিক্রম করে যখন তিনি সাম দ্বিতীয় আসমানে চড়লেন সেখানে গিয়ে ফাইদা আনাবে নাইল খালাতি ইয়াহিয়া ওয়া ঈসা আলাইহিস সালাম সেখানে গিয়ে ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালাতু সালামের সাক্ষাৎ লাভ করলেন তাদেরকেও সালাম দেওয়া হলো তারা সালামের জবাব দিলেন এভাবে আবার তৃতীয় আসমানের দিকে রওনা হলেন তৃতীয় আসমান পর্যন্ত আবার দ্বিতীয় আসমান থেকে পাঁচশো বছর রাস্তা দূরত্ব তৃতীয় আসমান পর্যন্ত যাওয়ার পরে আবার দরজা খোলার জন্য বলা হলো দরজা খোলা হলো আসমানটাকে আল্লাহ রাব্বুল আলমিন তৈরি করেছেন মিন বাইদাতিন মিন ফিদ্দাতিন বাইদা সাদা চকচকে একেবারে পিওর চান্দিদার রূপা দ্বারা তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু এই আসমানে আর একজন নবীর সাথে সাক্ষাৎ করালেন হজরত ইদ্রিস আলাই হেসালাম কোরআনে বলা হয়েছে আল্লাহ তারা তাকে উচ্চ মাকামে স্থান দান করেছেন ইদ্রিস আলাই হেসালামকে সালাম করলেন তিনি সালামের জবাব দিলেন মারহাবা জানালেন এরপরে আল্লাহ সুবাহ তার নবীকে আবার উপরে যাওয়ার জন্য আদেশ করলেন জিব্রাইল তাকে উপরে চড়তে আরম্ভ করলেন পঞ্চম আসমান পর্যন্ত চলে গেলেন পঞ্চম আসমানটাও আবার মোটা এবং পুরো হলো সেই পাঁচশো বছরের রাস্তা পঞ্চম আসমান ভেদ করে আল্লাহর নবী যখন পঞ্চম আসমানের উপরে গিয়ে পৌঁছলেন পঞ্চম আসমানকে আল্লাহ তারা তৈরি করেছেন মিনজাহাবিন একেবারে পিওর স্বর্ণ দিয়ে তৈরি করেছেন ওখানে গিয়ে হাজরতে হারুন আলাই সালাতামের সাক্ষাৎ লাভ করলেন এরপরে ষষ্ঠ আসমান ষষ্ঠ আসমানটাকে আল্লাহ তালা তৈরি করেছেন মিনিয়া কুতাতিন হামরা একেবারে লাল টকটকে ইয়াকুত পাথর দ্বারা তৈরি করেছেন সেখানে গিয়ে হাজরতে মুসা আলাইহ সালামের সাক্ষাৎ লাভ করলেন তাকে সালাম করা হলো সালামের জবাব দিলেন এরপরে আল্লাহ রাব্বুল আলমিন তার নবীকে আরো উর্ধে উঠার জন্য হুকুম দিলেন জিব্রাইল এবারে সপ্তম আসমানে নিয়ে গেলেন সপ্তম আসমানটাও আবার সেই পাঁচশো বছরের রাস্তা পুরো এবং মোটা সপ্তম আসমানে ভেদ করলেন আল্লাহ রাব্বুল আলমিন এই সপ্তম আসমানকে তৈরি করেছেন মিন মারমারাতিন বৈদা সাদা মরমর পাথর দিয়ে তৈরি করেছেন এই সপ্তম আসমানে একটা মসজিদ রয়েছে বাইতুল মামুর মসজিদ আমাদের কাবা যেখানে ঠিক এই কাবা বরাবর সপ্তম আসমানের যে মসজিদ তার নাম কি বাইতুল মামুর মসজিদ এই বাইতুল মামুর নামক মসজিদে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ উপনীত হলেন এখানে গিয়ে হজরত ইব্রাহিম আলাইহ আলাইহালামকে দেখতে পেলেন ফাইদা ইব্রাহিম আলাইহ সালাম সানিদুন জহরাহু ইলা বাইতুল মামুর ইব্রাহিম আলাইহ আলাইহালাম এই বাইতুল মামুরের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন আল্লাহ রাব্বুল আলমিন নবীকে যেমন বাইতুল মুকাদ্দাসে নবীদের ইমামতি করার সুযোগ দান করলেন ঠিক এরকম ভাবে বাইতুল মামুরে আল্লাহ রাব্বুল আলমিন ফেরেস্তাদের ইমামতি করার সুযোগ করে দিয়েছিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ আজান হল আজানের পরে বাইতুল মামুরে ফেরেস্তারা জড়ো হল আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল ফেরেস্তাদের সংখ্যা কত বলবে কি জিব্রাইল বললেন যে আল্লাহর ফেরেস্তাদের সংখ্যা যে কত এটা আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মখলুকের পক্ষে বলা সম্ভব নয় জোরে বলুন সুবাহান আল্লাহ তবে আপনাকে একটা লক্ষণ বলে দেই আল্লাহ সুবাহান যেদিন থেকে বাইতুল মোকাদ্দাসকে তৈরি করেছেন সেই দিন থেকে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তারা বাইতুল মামুরকে তোয়াফ করে নামাজ পড়ে একবার যেই ফেরেস তারা এখান থেকে তফ করে চলে যাবে কেয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তাদেরকে বাইতুল মামুর তফ করার সুযোগ আর মিলবে না এবারে আপনি আন্দাজ করতে পারেন ফেরেস তাদের সংখ্যা কত জোরে বলুন সুবাহার আল্লাহ ওয়ামায়ালামু আল্লাহ ছাড়া তার এই সৈন্যদের খবর আর কেউ জানে না এব্রাহিম আলাইহিস সালাতু এই বাইতুল মামুরের সঙ্গে হেরান দিয়ে বসে আছেন আরো অনেক কাহিনী এখানে আছে ইব্রাহিমের সঙ্গে কতগুলো বালকদেরকে দেখা গেল এরা কারা বলা হচ্ছে যেই সমস্ত মমিনদের বাচ্চাগুলো শিশু অবস্থায় মারা যায় ইব্রাহিম আলাইহে সালাম সেই শিশুদেরকে ওখানে লালন পালন করছেন আল্লাহ অবশ্যই হাদিসগুলো বিভিন্ন রকমের দুর্বলতা আছে তবুও যেহেতু মেয়েরাজের সঙ্গে জড়িত এজন্য বলে যাচ্ছি ইব্রাহিম আলাইহে সালাতাম সেখানে গেলেন কেউ কেউ এখানে এই বাইতুল বাইতুল মামুরকেও মসজিদুল আকসা বলে আখ্যায়িত করেছেন কোরআনুল কারিমে সুনায় বানি ইসরায়েলের শুরুতে যেখানে বলা আছে সুবাহানাল্লাযী পর্যন্ত তিনি ভ্রমণ করালেন কোন কোন মুফাসসিরিনে কিরাম এই বাইতুল মামুর মসজিদকেও বাইতুল আকসা বলে আখ্যায়িত করেছেন আকসা মানি হল সীমানা দুনিয়ার সমস্ত সীমানার উপরে আল্লাহর আরসের সীমানার বাইরে যেই মসজিদটা তার নাম কি বাইতুল মামুর মসজিদ এই বাইতুল মামুর মসজিদে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম হেলান দিয়ে বসে আছেন আল্লাহর নবী সেখানে আজান হলো জিব্রাইল বলেন ইয়া আপনি বাইতুল মোকাদ্দাসে এমামতি করেছেন ফেরেস্তাদের আর এখন আপনি এমামতি করবেন কাদের বাইতুল মোকাদ্দাস করেছেন নবীদের আর এখন করবেন কাদের ফেরেস্তাদের এমামতি করবেন বাইতুল মামুর পর্যন্ত তিনি চললেন বাইতুল মামুর থেকে এবারে জিব্রাইল বলেন আরো সামনে চলুন আল্লাহর রসুল সাল আলহি তিনি জিব্রাইল সামনে চললেন সেই বাইতুল মামুর ওখানে দেখা গেল সামনে গিয়ে একটা সিদ্রাত একটা বড়ই গাছ নজরে আসলো বড়ই গাছ বড়ই গাছ ওখানে কেমনে গেল এটাও রহস্যজনক বিষয় বড়ই গাছের যত বড়ই বেশি হবে আর বড়ইগুলো পাকবে তার ডালগুলো তত কি হবে নিচে নেমে আসবে ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যেই ব্যক্তি নিজেকে ছোট মনে করে চলবে আল্লাহ রাব্বুল আলমিন তাকে তত উচ্চ মর্যাদা আসীন করবেন বলেন সুবাহান আল্লাহ সেই ইঙ্গিত বহন করে সিদ্ধাতুল মুনতাহা সিদ্ধাতুল মানে বড়ই গাছ মুনতাহা মানে সীমানা এই বড়ই গাছের বড়ইগুলো কেমন আর পাতাগুলো কেমন এক হাদিসে বলা হয়েছে ফাইদা সিদ্রুহা কাকলা আলে হাজার এই বড়ই গাছের এক একটা বড়ই হল হজর এলাকার মটকার মতো আরবদের কাছে প্রসিদ্ধ ছিল হজর এলাকা হাজার আমাদের কলস তৈরি হয় যেসব এলাকায় এরকম আরবদের কলস তৈরি হতো হাজার এলাকায় মটকা পানির যে বড় বড় মটকা ধান চাল রাখার মটকা এই মটকার মতো এক একটা বড়ই আর এক একটা বড়ই পাতা হলো হাতির কানের মতো এই বড়ই গাছে আল্লাহ নবী দেখতে পেলেন বিভিন্ন রকমের আলো তার মানে বিভিন্ন রকমের রুহুগুলো আর বিভিন্ন রকমের পতেঙ্গ বিভিন্ন রকম পাখি এটা সুন্দর তার বর্ধিত করছিল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সেই বড়ই গাছের কাছে গেলেন কোরআনে বলা হয়েছে এদি এই বড়ই গাছে দাহাবিন স্বর্ণের সুন্দর সুন্দর পাখি এই বড়ই গাছটা ছেয়েছিল জোনাকি বোকা যেমন আধার রাতে যেমন চমকে ঠিক এরকমই বড়ই গাছটা স্বর্ণের পাখি দিয়ে সজ্জিত ছিল আল্লাহ সুবাহান তার নবীর জন্য এটাকে সুন্দর করে সাজিয়েছিলেন এই বড়ই গাছ পর্যন্ত গেলেন ফান্তাহা ইলা সিদ্ধারাতিল মুনতাহা এই পর্যন্ত গেলেন অহিয়া মা ইয়াসাদু ইবিহি হাত্তা ইয়াকবুজু মিনহা ওই পর্যন্ত গিয়ে সব শেষ হয়ে যায় সামনে উঠতে পারে না এজন্য কোন কোন মুহাসসিরিনে কেরাম কোন কোন মুহাসসিরিনে কেরাম বলেছেন যে জিব্রাইলও এখানে গিয়ে শেষ হয়ে গেছে অবশ্য এটা শুদ্ধ মত না আমি সেটা বলবো পরে একটু কিন্তু এখানে বিভিন্ন তাফসিরি কিতাবে এবং বিভিন্ন কিতাবে লেখা হয়েছে যে ওই পর্যন্ত গিয়ে জিব্রাইল শেষ হয়ে গেলেন জিব্রাইল বললেন বদু গফতে সালার বাইতুল হারাম আহা মেলে ও এবার তারপরা হারাম ওই পর্যন্ত গিয়ে জিব্রাইল তার সফর শেষ করে দিলেন এরপরে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন বধু গুপ্তে সালা রে বাইতুল হারাম কে আয় হামিলে ওহিয়ে বরতর খরাম چدر دستی مخلص ہم یافتی انا نمز صحبت چرا تافتی তোমার এই দীর্ঘ সফরে আমি তো তোমার সাথে কোনো দুরাচরণ করি নাই কোনো খারাপ ব্যবহার করি নাই কেন আমাকে ছেড়ে যাচ্ছ ভাই জিব্রাইল কেন চলে যাচ্ছ বগফতা ফারা তার মাজালাম নামান বেমান্দামকে নিরোহে বালাম নামান জিব্রাইল বল্লার নবী শুনুন এই পর্যন্ত সমস্ত মাখলুকের আসার অনুমতি আছে এরপরে কারো আসার অনুমতি নেই সেজন্য আমি এখান থেকে যেতে বাধ্য হয়েছি আগার ایک سرے موئے তার পরাম ফরুগে তাজাল্লি বসুজাদ পরাম আর যদি একটা কদম আমি সামনে বাড়ি আল্লাহর নূরের তাজাল্লিতে আমার পরগুলো জলে পড়ে সারখার হয়ে যাবে অনেক মোবাসিরিনরা বলেছেন এই পর্যন্ত জিব্রাইল গিয়ে শেষ করেছেন সামনে আর বাড়তে পারেন নাই এরপরে নবীকে নেওয়ার জন্য আর একটা বাহন আসবে কিন্তু বিশুদ্ধ মত হলো এটা না এটা ফার্সি কবিতা থেকে আমি পড়েছি গুলিস্তা বস্তা বস্তা নামক কিতাবে গুলিস্তা নামক কিতাবে বস্তা নামক কিতাবে এটা কবিতা আছে এই কবিগুলো কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে জিব্রাইল আল্লাহর নবীর থেকে তখনও বিচ্ছিন্ন হন নাই বরং পুরা সফরে সঙ্গেই ছিলেন এটাই বিশুদ্ধ মত যদি এই মতটাও আছে জিব্রাইল এ পর্যন্ত গিয়ে থেমে গেলেন অথবা সামনে চললেন সামনে আসলো এরপরে সফর আর শুরু হবে ইনশাআল্লাহ নামাজের পরে আমরা বাকি জায়গার মধ্যে উজু করে আপনার তৈরি হবে নামাজ টাইম হতে হবে নামাজের পরে বাকি আলোচনা ইনশাআল্লাহ